আলকামাহ রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন যখন আমি আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন এর সঙ্গে ছিলাম উসমান রদিল্লাহ তাল্লাহ্ন তার সঙ্গে মিনাতে দেখা করে বলেন হে আবু আব্দুর রহমান আপনার সাথে আমার কিছু দরকার আছে অতপর তারা দুজনে এক পাশে গেলেন তারপর উসমান রদিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আবু আব্দুর রহমান আমি কি আপনার সঙ্গে এমন একটি কুমারী মেয়ের বিয়ে দিয়ে দিব যে আপনাকে আপনার অতীতকালকে স্মরণ করিয়ে দেবে আবদুল্লাহ যখন দেখলেন তার এ বিয়ের দরকার নেই তখন তিনি আমাকে হে আলকামাহ বলে ইঙ্গিত করলেন আমি তার কাছে গিয়ে বলতে শুনলাম আপনি আমাকে কথা বলছেন এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন হে যুবকের দল তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে আর যে বিয়ের সামর্থ্য রাখে না সে যেন সম পালন করে কেননা সম যৌন ক্ষমতাকে দমন করে